আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক ভাবে আমি চাই শিক্ষাঙ্গনে শুনব না আর গুলির হুঙ্কার আমি চাই না তাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই শিক্ষাঙ্গনে শুনব না আর গুলির হুঙ্কার আমি চাই না তাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক আমি চাই সংসদটা অচল হয়ে বা জ্বালাক আমি চাই গদিব দলের পচা অভিনয় দূর হয়ে যাক আমি চাই সংসদটা অচল হয়ে বাজা লাগ আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমানভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমানভাবে আমি চাই ভার্সিটি নামে বেশ্যাখানায় আগুন দিতে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে আমি চাই ভার্সিটি নামে বেশ্যাখানায় আগুন দিতে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে আমি চাই পেট্রোল ঢেলে পুড়িয়ে দিই ওই বালাখানা যেখানে গরিবী দুঃখের এতটুকু ঠাই হবে না আমি চাই পেট্রোল ঢেলে পুড়িয়ে দিই পালাখানা যেখানে গরিব দুঃখের এতটুকু ঠাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সমানভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই ননুভাত হলেও সকলেই পাক সমানভাবে আমি চাই গুলোর টাই খুলে দাও জুতার মালাম আমি চাই কুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজার গোলা আমি চাই গুলোর টাই খুলে দাও জুতার মালাম আমি চাই কুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজার গোলা আমি চাই এক কবরে করতে দাফন পীর মরিদি হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি আমি চাই এক কবরে করতে দাফন পীর মরিদি হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক ভাবে আমি চাই উলঙ্গ হায়াপনার ওই ঘাটিতে পরমাণু হামলা করি সিনেমার এফডিসিতে আমি চাই উলঙ্গ হায়াপনার ওই ঘাটিতে পরমাণু হামলা করি সিনেমার এফডিসিতে আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ আমি চাই মানুষের মতো মানুষ হয়েই পাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমানভাবে ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমানভাবে আমি চাই মদের আসর নেশার ডিব্বাই লাথি দিয়ে ফিরে আই মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই মদের আসর নেশার ডিব্বাই লাথি দিয়ে ফিরে আই মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাত বেধরা শান্তি সুখের গানে গানে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাত বেধরা শান্তি সুখের গানে গানে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষি নিতে চাই হাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষি নিতে চায় হাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক ভাবে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাতবে ধরা শান্তি সুখের গানে গানে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাতবে ধরা মতবে ধরা শান্তি সুখের গানে গানে